মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে এই জামানার মানুষ গুলোর মানুষ নাহি বলে গরু ঘোড়া হার মানাইয়া গরু গুড়াহার মানাইয়া হাইনার মতো চলে আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে দেখলে ওদের চলা ফেরা দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে এই সমাজ চা খাইল ওরা খাইল ছিঁড়ে খাবলে এই সমাজ চা খাইল ওরা খাইল ছিঁড়ে খাবলে মাবো নেদের দিল ওরা মাবো নেদের দিল ওরা ঘরের বাইরে ফেলে আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে ওদের পিছে আছে যত বুদ্ধিজীবীর দলে ওদের পিছে আছে যত বুদ্ধিজীবীর দলে মা বোনেদের পথে নামাই মাব নেদের পথে নামাই তো তার ছলে আমি কেন আইলাম রে এইটা মানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে প্রগতির নামে ওরা আলগা দেহে চলে প্রগতির নামে ওরা আলগা দেহে চলে ওদের পিছে ছুটছে যত ওদের পিছে ছুটছে যত কিলিন্টনের দলে আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে মুরতাদেরা এদের নিয়ে খেলছে কত খেলা মুরতাদেরা এদের নিয়ে খেলছে কত খেলা সম অধিকারের নামে সম অধিকারের নামে মেলা আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে